ব্যবসায় ও খেল তামাশের উপকরণ দেখল তখন তারা তোমাকে দাঁড়ান অবস্থায় রেখে সেদিকে দৌড়ে গেল তাদের বলো আল্লাহর কাছে যা আছে তা খেল তামাশা ও ব্যবসায়ের চেয়ে উত্তম আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা